কিনা আমরা বলেছি যে নয়টি দায়িত্ব আছে নয়টি মূলনীতির উপর ভিত্তি করে আমরা এই দায়িত্বগুলো আপনাদের সামনে আলোচনা করছিলাম প্রথমত হচ্ছে যে তাদের আর স্মরণ করিতে চাই যারা একটু কুইক নোট নিতে চান তারা একটু নিয়ে নেবেন যে প্রথমত হচ্ছে যে তাদের ওসিয়ত তাদের ঋণ এবং তাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করা দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার ইন্তেকালের পর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং ক্ষমা প্রার্থনা করা তৃতীয়ত হচ্ছে তাদের আত্মীয় এবং এক্সক্লুসিভলি তাদের যারা ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আছে যার সাথে তাদের সম্পর্ক ছিল তাদের সাথে অথবা তাদের পরবর্তী প্রজন্মের সাথে সম্পর্ক রক্ষা করা সম্পর্ক তৈরি করা এবং চতুর্থত হচ্ছে তাদের জন্য দান সাদাকা করা পঞ্চমত হচ্ছে তাদের জন্য হজ করা আজকে আমরা সেটি আলোচনা করব তাদের জন্য হজ করা আমরা আলোচনা করব তাদের অন্তরে ভালোবাসা পৌঁছানোর জন্যে তারা যাতে ইন্তেকালের পরে যাতে তারা খুশি থাকে এই জন্য আমলে সালেহ ভালো আমল করা সপ্তমত হচ্ছে যে তাদের কবরগুলো জেয়ারাত করা সপ্তম এবং অষ্টম হচ্ছে যে তাদের যদি কোনো কসম থাকে তাহলে এই কসম ক্রিয়া কসম যদি থেকে থাকে তাহলে সেগুলো পূর্ণ করা এবং তাদের গালিগালাজের কোনো কারণ না হওয়া অর্থাৎ অন্য কেউ তাদেরকে গালি দেবে আমাদের কারণে এরকম যাতে না হয় এবং সপ্তম হচ্ছে তারা যদি রোজা না রেখে থাকে কখনো যদি মিস হয়ে থাকে তাহলে তাদের পক্ষ থেকে রোজা রাখা আমরা আজকে যেটা দিয়ে শুরু করতে চাই তা হচ্ছে তাদের জন্য রোজা রাখা অর্থাৎ যদি পিতামাতা কোনো কারণে তাদের উপর সরি আমরা শুরু করতে হজ দিয়ে যদি পিতামাতার উপর যদি এমন হয়ে থাকে যে তাদের উপর হজ ফরজ হয়েছিল কিন্তু আমরা তারা যে কোনো কারণে হোক হজ সম্পাদন করতে পারেনি তাহলে আমাদের দায়িত্ব হবে তাদের পক্ষ থেকে হজ সম্পাদন করে দেওয়া আমরা জানি অত্যন্ত বিখ্যাত অনেকগুলো হাদিস এখানে রয়েছে যেমন একটি হাদিস আমরা বলছি হাদিসটি ইমাম আল হাকিম রাহেমুল্লা তারা মুস্তাদেকে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন সহিহুন আলা শরতিল শাহিন ওয়ালাম ইউখরিজা যে ইমাম বখারি এবং মুসলিমের শর্ত অনুসারে হাদিসটি সহি যদিও তারা হাদিসটি বর্ণনা করেননি আবু রাজিন রাজি আল্লাহ তালন তিনি বলছেন যে কালা রাসুল্লাহ সাল্লাম কলা একজন তিনি নিজেই বললেন ইয়া রাসুল্লাহ ইন্না আবি শেখুন কাবিরুন আমার বাবা বৃদ্ধ আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন লাহ্জাওয়ালামরাতাওয়ালাজায়না তিনি হজ ওমরা কোনোটাই করতে পারছেন না কারণ তিনি আসলে বাহনে চড়ে তো যেতে হবে এইটুটুকু করার মতো তার শক্তি সামর্থ্য নেই তার ফিজিক্যাল সেই অ্যাবিলিটি বা কন্ডিশনটা সেরকম নেই তখন রাসুল্লাহ সাল্লাহ বললেন হুজ্জা আন আবিকা তোমার বাবার পক্ষে থেকে তুমি হজ করে ফেলো ওয়াতামির এবং তুমি অমরা করো তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ এবং অমরা করে ফেলো তাহলে এখানে দেখা যাচ্ছে যে পিতামাতা যদি হজ না করেন তাহলে সন্তানদের দায়িত্ব হচ্ছে পিতামাতার পক্ষ থেকে হজ করে দেয়া যদি তারা এটা না করেন কারণ অন্য একটা হাদিসে এসছে আনাস রাজি আল্লাহ বর্ণনা করছেন যে এক ব্যক্তি রাসুলামের কাছে এসে বললেন ইন্না মা তা আমার বাবা মারা গিয়েছেন ওয়ালাম ইয়াহুজ্জা হজ্জাত ইসলাম তার উপর হজ ফরজ হয়েছিল ইসলামের হজ ফরজ হয়েছিল কিন্তু তিনি সেটি করতে পারেননি ফাকাল রাসুল্লাহ সাল্লাম রাসুলাম তখন বললেন খুবই বিখ্যাত হাদিসটি ইমাম আত্তাবরানি রাহেমুল্লাহ আল বাজ্জার রাহেমউল্লাহ তারা আল আউসাদ এবং আল কাবিরে উল্লেখ করেছেন হাদিসটি সহি সনদের দিক থেকে এটি হাসান এবং আল হাইসামি রহমুল্লাহ তার আল মাজমা গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে তিনি বললেন যে রাসুল সাম তখন বললেন আর আলা আবি কাদাইনুন আকুন্তা তাকুদিহি আনহু যদি তোমার বাবার উপর কোনো লোন ঋণ থাকতো তাহলে কি তুমি সেটি পরিশোধ করতে তিনি বললেন যে নাম আমি অবশ্যই পরিশোধ করতাম কলা তখন রসুলাম বললেন ফাইন্নাহু দাইনুন আলাইকা ফাকদি তাহলে এটা তোমার এটাও তোমার উপর একটা ঋণ তোমার বাবার একটা ঋণ রয়ে গেছে সে ঋণ হচ্ছে আল্লাহর কাছে একটি ঋণ মানুষের কাছে আর আরেকটি ঋণ আল্লাহর কাছে আল্লাহর ঋণটি কিন্তু অবশিষ্ট রয়ে গিয়েছে অতএব তুমি আল্লাহর ঋণটি পরিশোধ করো এরপর ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহের একটি হাদিস আছে তিনি বলেছেন যে ফুনান আল জুহানি নামক এক ব্যক্তি এশিয়া রসুলামকে বলেন ইয়া রসুল ইন আবি মা তা আমার বাবা মারা গিয়েছেন ওহুয়া শাইখুন কাবির উল্লাম ইয়াহুজ আউলা ইস্তাতুল হজ্জে তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন তিনি হজ করেননি অথবা হজ করতে তিনি পারেননি তখন রসুলাম তাকে বললেন হুজ্জা হুজ্জান আবিকা তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ করে দাও ইবনে খোজাইম রহমুল্লাহ তার সহি হাদিসটি বর্ণনা করেছেন এবং এর ইসনাদ হচ্ছে সহি এর সনদটি সহি এবং জায়দ ইবনে আরকাম রাদি আল্লাহ তিনি বর্ণনা করছেন রসুল বলেছেন ইদা হজ্জার রাজুল আন ওয়ালিদাইহি তাকাব্বালাল্লাহু মিনহু ওয়া মিনহুমা সুবহানাল্লাহ বিহামদি কোন একজন ব্যক্তি যদি হজ করে তার পিতামাতার পক্ষ থেকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে এবং তার পিতামাতার পক্ষ থেকে হজটি কবুল করে নেন হজ আপনি করেছেন একটা কিন্তু তিনটি হজের সব আপনি পেয়ে যাচ্ছেন অথবা কমপক্ষে দুটো হজের সব আপনি পেয়ে যাচ্ছেন আপনার পিতার পক্ষ থেকে করছেন অথবা আপনার মাথার পক্ষ থেকে পড়ছেন ইউ আর গেটিং দ্য সবাব অফ দিস এবং আপনার পিতা মাতার তারাও কিন্তু এই হজের সবাবটি পেয়ে যাবে অতএব আমরা এখানে দেখি যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আমাদেরকে কতটা গুরুত্ব দিয়ে তার প্রতি আল্লাহর প্রতি যে দায়িত্ব সে দায়িত্বগুলো পালনের কথা আমাদেরকে বলেছেন প্রিয় দর্শক এই জন্য আমাদের দেখা দরকার যে কোনো একজন ব্যক্তি যদি হজ সম্পাদন না করতে পারেন তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সন্তানরা তাদের পক্ষ থেকে হজটি সম্পাদন করে দেয়া আমরা এর আগে যে হাদিসটি বর্ণনা করেছি রসুল সাল্লাম বলেছেন পক্ষ থেকে হজ করে তাহলে তার পিতামাতা এবং তার পক্ষ থেকে হজটি কবুল হয়ে যাবে ওয়াস্তব শরৎ আর ওয়াহুমা পিতামাতার রোহ এবার আলমে আর ওয়াহে আকাশে আলমে আর ওয়াহে পিতামাতার রোহ তার কাছে এবার সুসংবাদ নিয়ে থাকে এগুলো দেখে তারা খুবই খুশি হয় ওয়াস্তব শরৎ তারা খুবই খুশি হয় ওকুতিবা আন্দাল্লাহি রান আর এই ব্যক্তি তখন আল্লাহর কাছে পিতামাতার প্রতি সদাচরণ কারী সিদা মাতার প্রতি এহসানকারী ব্যক্তি হিসেবে আল্লাহর দরবারে আল্লাহর রেকর্ডে তখন তার নাম লিখিত হয়ে যায় অর্থাৎ আমাদের দরকার হচ্ছে পিতামাতার প্রতি পিতামাতার পক্ষ থেকে আমাদের এই হজ সম্পাদন করে দেয়া যদি তাদের হজ না করা হয়ে থাকে তারপর হচ্ছে প্রিয় দর্শক আমরা এই বিষয়টি আলোচনা করা এটি পঞ্চম ইস্যু আজকের আর আজকে এই এই ইস্যুতে আমরা ষষ্ঠ যে পয়েন্টটি আলোচনা করতে চাই তা হচ্ছে পিতামাতার ইন্তেকালের পর তাদের কবরে তাদের কাছে তাদের অন্তরে তাদের মনে আনন্দ এর প্রকাশ ঘটাতে হলে আমাদের নিজেদের আমার রাজার জীবিত আছে আমাদের ভালো আমল করা দরকার ইমাম ইবনে হাফেজ ইবনে কাসির রাহেমাহুল্লাহ তিনি তার তফসিরে কোরআন এই আয়াতটির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যেখানে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন যে হে নবী আপনি বলুন যে তোমরা আমল করো আল্লাহ অচিরেই তোমাদের আমল দেখবেন তার রাসূল দেখবেন এবং ইমানদাররা তোমাদের আমল দেখবেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন সূরা তাওবাতে 105 তম আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এই প্রেক্ষা প্রেক্ষাপটে হাফিজ ইবিন কাসির রহমুল্লাহ তিনি বর্ণনা করেছেন ওয়াকাদ ওয়ারাদা হাদিস এসেছে আন্না আমাল আল আহিয়া ইতুরাদ আল আল আমওয়াত মিন আল আকরিবা ওয়াল আশাইর ফিল বারজাখ আলামে বারজাখে অর্থাৎ মৃত্যুর পরে কেয়ামতের আগ পর্যন্ত যে সময়টি এটিকে আলমে বারজাখ বলে আমরা জানি যে আলমে বারজাখে মৃত ব্যক্তিদের উপর জীবিতদের আমলগুলো পেশ করা হয় মৃতদের উপর মৃত আত্মীয় স্বজনের উপর জীবিতদের আমলগুলো পেশ করা হয় সুম্মা আওরাদ এরপরে তিনি রাসুল আসলামের ওই হাদিসটি যেটি আবু দাউদ আর তয়ালিসি তিনি হজরত জাবের আদি আল্লাহ তালন থেকে বর্ণনা করেছেন আসলাম বলেছেন ইন্না আমালাকুম যে তোমাদের আমলগুলো তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের নিকটবর্তী যারা রয়েছে তাদের কাছে উপস্থাপন করা হয় ফা ইন খায়রান যদি তোমাদের আমলগুলো ভালো হয় তাহলে তারা আনন্দিত হয় খুশি হয় ও ইন কানা আর যদি গায়রা তালিক এটি যদি ভালো না হয় খারাপ আমল হয় করু তখন তারা বলে আল্লাহ আলহিম হুম আইয়ামালুবি তো আতিক হে আল্লাহ আপনি তাদের প্রতি এলহাম করুন আপনি তাদের প্রতি ইন্সপায়ারেশন করুন আপনি তাদেরকে এই অনুভূতি প্রদান করুন যাতে তারা আপনার আনুগত্য করে থাকে তারা যাতে আপনার আনুগত্য করে আল্লাহম্মা আলহিম হুম আইয়া আমালুবি তো আতিক আল্লাহম্মা আলহিম হুম আইয়া আমালুবি তো আতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্তব্যটি এবং সুম্মা তিনি তারপর ইমাম বখার রহমুল্লাহ তিনি আরেকটি হাদিস এটি ইমাম আহমদ বিন হাম্বল হজরত আনাসাদি আল্লাহ তানহ বর্ণনা করেছেন বিখ্যাত আরেকটি হাদিস তিনি বলছেন যে আন্নান নবিয়া সাল্লাহ আসলাম কল রসলাম বলেছেন ইন্না আমালকুম তো আলা আকা ওয়া আশা ইরিকুম মিনাল আমওয়াত যে তোমাদের আমলগুলো তোমাদের মৃত আত্মীয় স্বজন এর উপর উপস্থাপন করা হয় ফা ইনকান খায়রান ইস্তাবসারু বিহি যদি তোমাদের আমলগুলো ভালো হয়ে থাকে তাহলে তারা তা থেকে সুসংবাদ নেয় তারা তা থেকে তারা তা দেখে খুশি হয় তা থেকে তারা তাদের নিজেদের জন্য সুসংবাদ গ্রহণ করে তোমাদের জন্য তারা সুসংবাদ গ্রহণ করে ওয়া ইনকান গায়রাদা আলী কালু আর যদি সেগুলো ভালো না হয় তখন তারা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি থুম হাত্তা দিয়া হুম কেমা হাদাই তানা হে আল্লাহ তুমি তাদেরকে মৃত্যু দিও না যতক্ষণ না তুমি তাদেরকে হেদায়ত দেবে যেমনিভাবে তুমি আমাদেরকে হেদায়ত দিয়েছ আমাদেরকে ভাবে হেদায়ত দিয়েছ তাদেরকে হেদায়ত ততদিন না দেয়া পর্যন্ত তুমি তাদেরকে অবশ্যই মৃত্যু দেবে না ইমাম ইবনুল মোবারক তিনি আবুদ্দারদারদি আল্লাহ তানহ থেকে আরেকটি হাদিস বর্ণনা করেছেন এবং এই হাদিসটিও সহি হিসেবে তারা উল্লেখ করেছেন ইন আমালাকুম তুরাদু আলা আমওয়াতিকুম ফায়াসুরুন ওয়াসাউন যে তোমাদের আমলগুলো তোমাদের মৃত আত্মীয় স্বজনের সামনে উপস্থাপন করা হয় তারপর তারা খুশি হয় অথবা তারা খুবই অসন্তুষ্ট হয় সুম্মা ইয়াকুলু তারপর তারা বলতে থাকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আমালা তারপর এই যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে এবার এই হাদিস বর্ণনা করে তিনি এবার আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহমা ইন্নি আউজবিকা আন আমাল আমালান আখজা বিহি এন্দা খালি আবদুল্লাহ ইবনে রাওয়াহা যে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই যাতে আমি এমন কোনো আমল না করি যেই আমলের কারণে আমি আমার খালু আমি আমার মামা আবদুল্লাহ ইবনে রাওয়াহার কাছে আমি আমি তার কাছে লজ্জিত হই এমন কোনো আমল যাতে আমি না করি অর্থাৎ তিনি এগুলো দেখে খুবই অসন্তুষ্ট হবেন এবং আমি এই কারণে খুব লজ্জিত হবে এটি যাতে কোনোভাবে না হয় নবীর ইসকাল্লাহ আলী হোসেন তিনি বলেছেন আমাল ইসনাইনি ওয়াল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে মানুষের আমলগুলো উপস্থাপন করা হয় ও আম্বিয়া আল আর মানুষের আমল নামাগুলো আমলগুলো তাদের বাবা মা তাদের নবী বাবা মা এবং নবীদের সামনে পিতামাতাদের সামনে উপস্থাপন করা হয় প্রতি জুমাতে প্রতি জুমাবারে ফায়াফ রাহুনা বি তিহিম তারা তাদের ভালো কাজগুলো দেখে তারা খুবই খুশি হয় আনন্দিত হয় ওয়াতাজদাদ হুম বায়াদম ইশরাকা তখন তাদের চেহারাগুলো তারা সাদায় শুভ্রতায় এবং আলোয় চেহারাগুলো ভরে উঠে ফাত্তাকুল্লাহ তবে তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালা তু উজু বাউতাকুম তোমরা তোমাদের মৃতদেরকে কষ্ট দিও না কারণ তোমাদের ভালো আমল দেখে তারা ইয়াসুর অথবা তাদের চেহারাগুলো আরও আলোকিত হয়ে অর্থাৎ হুম বায়াদম ওয়া ইশরাকা তাদের আলো আলোকোজ্জ্বল হয়ে যায় কিন্তু তোমরা তাদেরকে কষ্ট দিও না আর আবহরাদি আল্লাহ তার বর্ণনা করছেন যে রাসুল বলেছেন ইন্না মিম্মা ইউল হেকুল মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি এলমান আল্লামাহু ওয়ানাশারাহু কোনো একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার আমল নামায় যে আমলগুলো ঢুকে আমল নামা তো বন্ধ তারপরে তিনি যদি কোনো এলেম চর্চা করে যান কোনো ভালো সন্তান রেখে যান কোনো মসজিদ বানিয়ে যান কোনো বাড়ি যদি মানুষের জন্য তিনি উৎসর্গ করে যান অথবা কোনো নদী যদি বা কোনো খাল কোনো পুকুর অথবা কোনো নলকূপ যদি তিনি খনন করে যান যা থেকে মানুষ পানি পাবে অথবা তিনি কোনো সাদকা জারিয়া তার সম্পদ থেকে যদি তিনি তিনি যদি ব্যয় করেন তার জীবদ্দশায় এবং সুস্থতায় তাহলে তার মৃত্যুর পরে এগুলো তার আমল নামায় ঢুকতে থাকবে অতএব প্রিয় দর্শক আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যারা জীবিত আছি যে আমাদের নিজেদের জন্য কিছু অগ্রে প্রেরণ করা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন তাদের উদ্দেশ্যে আমাদের ভালো কাজ করা আমরা ভালো কাজ করলে তখন তারা আনন্দিত হয় আমরা ভালো কাজ করলে তারা খুবই খুশি হয় যেটা আমরা হাদিসে দেখেছি যে ইস্তাব শারুবিহি অথবা ইয়াস্তাব শিরোনাবিহি তারা তা থেকে তারা তা দেখে তারা খুশি হয় অথবা তাতে তারা খুব আনন্দিত হয় এটি আমাদের মূলনীতির মনে রাখা দরকার এরপর সপ্তম মূলনীতি যেটা আজকের আলোচনার তৃতীয় তা হচ্ছে যে আমরা জিয়ারাত কাবরাই হিমা যে তাদের কবরগুলো জিয়ারাত করা রাসুল্লাহ সাল আলী বাসাল্লাম তিনি তার মায়ের কবর জিয়ারত করেছেন এবং মুসলিম রাহেমুল্লাহ আবু আল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করছেন যে কলা তিনি বলছেন জারান নবী সাল্লাম কবরা উম্মি রসুলাম তার মায়ের কবর জিয়ারত করেছেন ফাবাকা তিনি সেখানে কেঁদেছেন ও আবকা হাওলা তার পাশে যারা ছিল এক হাজার লোক তার সাথে ছিল তারা সকলেই কেঁদেছে ফাকল অতপর তিনি বললেন ইস্তাজান তো রব্বি ফি আন আস্তাগ ফিরালাহা ফালাম লি যে আমি আমার রবের কাছে অনুমতি চেয়েছিলাম যে তিনি যাতে আমাকে অনুমতি দেন আমার মায়ের জন্য আমি আল্লাহর কাছে তার কাছে ক্ষমা প্রার্থনা করবে ফালাম ইয়াদানলি কিন্তু তিনি আমাকে সে অনুমতি দেন নাই ওয়াস্তাযানতুহু আমি তার কাছে অনুমতি চাইলাম যে ফি আন আজুর কবরহা আমি তার কবরকে জিয়ারত করার জন্য ফা তিনি আমাকে অনুমতি দিলেন ফাযুরু আল কুবুরা ফা ইন্নাহা তুজাক্কিরুল মাউতা মাউত যে তোমরা তাহলে কবর জিয়ারত করো কারণ কবর তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় অতএব প্রিয় দর্শক আমাদেরকে আমাদের পিতামাতার কবর জিয়ারত করা এটি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ইমাম হাকিম রহমুল্লাহ তার মুস্তাদাকে বর্ণনা করেছেন একটি হাদিস এবং তিনি বলেছেন এটি বোখারি এবং মুসলিমের শর্ত অনুসারে হাদিসটি সহি ইমাম আজাহাবিও এটিকে স্বীকার করে নিয়েছেন তারা বলেছেন জারান্নবী সাল্লাহ আলাইসলাম কবরা উম্মিহি ফি আলফিন মোকনে এক হাজার মুখলেস সাহাবি নিয়ে রাসুল্লাহ তার মায়ের কবর জেয়ারাত করেছেন ফালাম ইউরিয়ান ব্যাকিয়ান ইদিন সেই দিনের চেয়ে বেশি তাকে কান্নারত অবস্থায় কখনোই দেখা যায়নি কারণ তার মায়ের কবরের পাশে তিনি গিয়েছিলেন সেখানে তিনি এভাবে কান্না করেছেন মায়ের জন্য মায়ের স্মৃতি হয়তো তার মনে পড়ে গিয়েছে অথবা তিনি এর আগে মুসলিমের যে হাদিস আমরা বলেছি সে হাদিস অনুসারে রাসুলাম হয়তো তার মায়ের জন্য ইস্তেকফার করেননি কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তার মায়ের কবর জেহারাত করেছেন আবেগকে তিনি ধরে রাখতে পারেন তিনি তো নবী অন্যদিকে তিনি তো মানুষ প্রিয় দর্শক এরপর আমরা অষ্টম যে মূলনীতি আজকের যে চতুর্থ মূলনীতি আমরা আলোচনা করব তা হচ্ছে তারা যদি কোনো কসম করে যায় সেই কসমকে পূর্ণ করা এবং তাদের মৃত্যুর পর তাদেরকে কেউ গালিগালাজ করবে আমাদের কারণে এমন কোনো ঘটনা না ঘটা আব্দুর রহমান ইবনে সামুরদি আল্লাহ তারা বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন মান বার্রা কাসেমা হুমা যারা তাদের পিতামাতার কোনো কসমকে তারা পূর্ণ করে কসম করে গেছে কসমটা তারা পূর্ণ করে ওয়াকাদা দাইনাহুমা তাদের লোনগুলো পরিশোধ করে ওয়ালাম ইয়াস্তা তিব্বালাহুমা এবং তাদের গালিগালাজের উপকরণ গালিগাজারের কারণ তারা না হয় কুতিবা বারান তখন সে আল্লাহর আমল নামায় আল্লাহর কাছে আল্লাহর রেকর্ডে সে বাবা মার প্রতি সদাচরণকারী একজন ব্যক্তি হিসেবে লিখিত হয়ে যায় পরিগণিত হয়ে ওয়া ইনকান আকান ফি হায়াদি যদিও সে পিতামাতার অবাধ্য ছিল তাদের জীবদ্দশায় ওয়ানাম অমান্নাম ইয়াবর কাস মেহুমা যারা পিতামাতার কোনো কসমকে তাদের মৃত্যুর পর তাদের কসমকে তারা পূর্ণ করে না ওয়াকদি দাইনা হুমা তাদের ঋণকে তারা পরিশোধ করে না ওয়াস্তা ওয়াস্তা সাব্বালা হুমা এবং তাদের পিতামাতার জন্য তারা গালিগালাজের কারণ হয় কুতিবা আকান তখন আল্লাহ সুবহানুয়াতালা এই ব্যক্তির রেকর্ড এই ব্যক্তির আমল নামা এই ব্যক্তির রেকর্ডে আল্লাহ সুবহানু তাকে পিতামাতার অবাধ্য হিসেবে লেখে নেন ওয়াইন কানা বা রানফি হায়াতিহি যদিও সে তার জীবদ্দশায় পিতামাতার প্রতি ছিল খুবই এই ব্যক্তির জীবদ্দশা যদি পিতামাতার প্রতি সে খুবই অনুগ্রহশীল আনুগত্যশীল এবং সদাচরণকারী ছিল কিন্তু তারপরেও এই কারণে আল্লাহ সুবহানুয়া তালা তার নাম অবাধ্য সন্তানদের জায়গায় লিখে নেবেন এবং সর্বশেষ হচ্ছে প্রিয় দর্শক সেটা হচ্ছে পিতামাতার ইন্তেকালের পর তারা যদি কোনো রোজা না রেখে থেকে থাকে যে রোজা রামাদানে ফরজ তাহলে তাদের পক্ষ থেকে এই জীবিত ব্যক্তিরা রোজা রেখে দেবে হজরত আবদুল্লাবনে বুরাই দারাদি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে তার পিতা থেকে তিনি বলছেন যে আতাত ইমরাতুন ইলান নবী একজন নারী রাসুলের কাছে আসলেন ফাঁকা আলাত এবং বলেন ইন্না উম্মি তু ফিয়াত আমার মা মারা গিয়েছেন ওয়ালাইহা সৌম সাহারাইনে তিনি দু মাস রোজা রাখতে পারেননি হতে পারে দু রমজানে তিনি রোজা রাখতে পারেন যে কোনো কারণে হোক না কেন ফাঁকা ফাক্কা তখন তিনি বলেন সৌমি আনহা তুমি তার পক্ষ থেকে রোজা রেখে রেখে দাও ফকাল তিনি বললেন ইন্না আলাইহা হাজ্জা তার অবশ্য হজ তার উপরে ছিল হজ তিনি করতে পারেন নাই তখন ইসলাম বললেন আলাই ফাহুজি আনহা তুমি তার পক্ষ থেকে হজ করো করাত তিনি বললেন ফাইনি তসদ্দক্ত আলাইহা বিজারিয়াতিন যে আমি তার জন্যে একটা কৃত দাস আমি একজন দাসীকে কৃত দাসীকে আমি মুক্ত করে দিয়েছি তার জন্য কলা রসুলাম বলেন ফকদ আল্লাহ আলাইকাল মিরাস যে আল্লাহ ফানো তারা তোমাকে এর সর্বোত্তম প্রতিদান দান করুন এবং মিরাস আল্লাহ সুবহান উত্তরাধিকার তোমার জন্য আল্লাহ সুবহান তালা এর বিনিময়ে উত্তরাধিকার হিসেবে আল্লাহ সুবহান তোমাকে দান করুন এ হচ্ছে প্রিয় দর্শক আমাদের এই যে গোটা আলোচনার মূল ভিত্তি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম তা হচ্ছে পিতামাতার ইন্তেকালের পর আমাদের করণীয় এবং আজকে পাঁচটি করণীয় বিষয় আমরা আলোচনা করেছি এর আগে আমরা চারটি করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আমাদের এই বিষয়গুলো আমরা সর্বশেষ আবারও আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যাতে আপনারা সর্বশেষ একটু চেক করে নিতে পারেন যে আপনাদের নোটটি ঠিক আছে কিনা তা হচ্ছে পিতামাতার ইন্তেকালের করার পর পিতামাতার জন্য আল্লাহ সুবহানুয়া তালার কাছে পিতামাতার রেখে যাওয়া যে সম্পদ সেখান থেকে আমরা ওসিয়ত পূর্ণ করা অথবা লোন পরিশোধ করা অথবা তাদের কসম তাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করা এটি আমাদেরকে করতে হবে পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে পিতামাতার জন্য আমাদেরকে মহান আল্লাহ সুবহানুয়া তালার সন্তুষ্টির জন্য তাদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে তাদের বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে তাদের জন্য দান সাদকা করতে হবে তারা যদি হজ না করতে পারে তাহলে তাদের পক্ষ থেকে হজ করতে হবে ভালো আমল আমরা নিজেরা করতে হবে যাতে তারা আলমে বর্ষকে আনন্দে থাকে আমরা তাদের কবরগুলো জেয়ারত করতে হবে এবং আমরা তাদের কোনো তাদের গালিগালাজের কোনো কারণ যাতে আমরা না হই যে লোকেরা তাদেরকে গালিগালাজ করবে আমাদের কারণে অথবা তারা কোনো শপথ করলে সেগুলোকে পূর্ণ করা এবং সর্বশেষ হচ্ছে তারা রোজা যদি না করতে পারে তারা তাদের পক্ষ থেকে রোজা করে দেয়া প্রিয় দর্শক আমরা এই আলোচনা করে এই ইস্যুটি আমরা শেষ করলাম আগামী পর্ব থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হচ্ছে সন্তানদেরকে শাসন করা সন্তানদেরকে শাসন করতে হবে না অবশ্যই শাসন করতে হবে সেই শাসন কিভাবে করব সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আগামী পর্ব থেকে তখন অবশ্যই এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদা মা আন্দি ওয়াল্লাহ ওয়াহির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু